আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাত আলহামদুলিল্লাহ রবিল আলমিন والعاقبة للمتقين والصلاة والسلام على رحمة للعالمين وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد প্রিয় দর্শক বৃন্দ আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি পিস টিভি বাংলার গুরুত্বপূর্ণ প্রোগ্রাম কিতাব তাওহিদ এর ধারাবাহিক দর্শ শোনার জন্য লেখক রাহমাহুল্লাহ তিনি অধ্যায় বেঁধেছেন বাবু মান আতা আল উলামা ওয়াল উমারা ফি তাহরিমি মা আহাল্লাল্লাহ আও তাহলিলি মা হাররামাল্লাহ ফাকাদ ইত্তাখাযাহুম আরবাবাম মিন দুনিল্লাহ যারা আলেম ওলামা ও আমির উমারাদের আল্লাহ রাবুল্লাহ আলমিনের কোনো হালাল বিষয়কে হারাম করে দেওয়ার ক্ষেত্রে তাদের অনুসরণ করবে অথবা আল্লাহ রাবুল্লাহ আলমিনের কোনো হালাল বিষয়কে হারাম করে দেওয়ার ক্ষেত্রে তাদের অনুসরণ করবে ফকাদ ইত্তাহুম আর বাবা মিন্দুনিল্লাহ এটা যেন আল্লাহ রাবুল্লাহ আলমিনকে বাদ দিয়ে তাদেরকে রব হিসাবে তারা গ্রহণ করে ফেললো কারণ হালাল হারামের বিধান দিতে পারেন একমাত্র রব যিনি রব্বুল আলমিন আল্লাহ সুবাহ তিনি হালাল হারামের বিধান দিতে পারেন কিন্তু সেই আল্লাহর হালাল হারামের বিধানগুলিকে যখন পরিবর্তন করে কেউ আমাদেরকে আমাদের কোনো ওলামা বা আমাদের কোনো অমারাগণ সে বিধান দিয়ে থাকেন আর আমরা যখন সেটাকে গ্রহণ করি ফলে দেখা যাবে যে মনে হয় আমরা যেন আল্লাহকে বাদ দিয়ে তাদেরকেই হালাল হারামের বিধান দানকারী হিসাবে গ্রহণ করে নিয়েছি এটাই হলো একটি বড় ধরনের শির্ক কারণ এবাদত যেমন আল্লাহ সুবাহ আলা ছাড়া অন্য কারোর জন্য করা যাবে না এটা শের ঠিক ভাবে বিধানের গত দিক থেকে আল্লাহ সুবাহ আল্লাহর বিধান ছাড়া অন্য কারো বিধান মানা যাবে না আল্লাহর বিধানকেই এবং তার রাসুলের বিধানকেই মানতে হবে সেগুলিকে কেউ যদি পরিবর্তন করে আমাদেরকে বিকৃতি করে দেয় এবং যদি আমরা সেটাকে স্বাচ্ছন্দ্যে গ্রহণ করে থাকি জেনে শুনে তাহলে অবশ্যই এটাও একটি বড় ধরনের শেরক হবে যার কারণে আমাদের ইমান আমল সবকিছুই বাতিল হয়ে যাবে প্রিয় বন্ধুরা লেখক রাহেমহল্লা বেশ কিছু হাদিস এবং আয়াত ইত্যাদি নিয়ে এসেছেন সেগুলি নিয়ে আমরা আলোচনা করছিলাম প্রসিদ্ধ সাহাবে আবদুল্লা ইবনে আব্বাস রাদি আল্লাহ আনহু তিনি একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন তিনি বলছেন যে আমার আশঙ্কা হচ্ছে তোমাদের উপর অতি শিগগির আল্লাহ রাবুল্লাহ আলমিনের পক্ষ থেকে শিলাবৃষ্টি গজবের বৃষ্টি আসবে কেন কারণটা কি কারণ হলে এই আকুল ও কালা রসুল্লাহ সাল্লাম আমি বলতেছি যে এটা আল্লাহ রসুল সাল্লাম বলেছেন ও চাকুল আবু বকর ও আমার আর তোমরা আল্লাহ রসুলের কথাকে প্রত্যাখ্যান করে বলতেছো যে না এরকম আবু বকর রাজি আল্লাহন বলেছেন এরকম অমর রাজি আল্লাহন বলেছেন অর্থাৎ আমি বলতেছি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আর তোমরা এটার বিপক্ষে দাঁড় করতেছ আবু বকর রাজি আল্লাহু আর ওমর রাজি আল্লাহুর কথা আল্লাহ আকবর দেখেন তিনি বলছেন যে আবু বকর রাজি আল্লাহনু কে তিনি তিনি হলেন ইসলামের প্রথম খলিফা অমর রাজি কে ইসলামের দ্বিতীয় খলিফা আল্লাহ রসুল সাল্লাম স্বয়ং নিজেই বলেছেন যে আমার পরে তোমরা এই দুজনের অনুসরণ করো তাহলে সাহাবি বলতেছেন যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যেই দুইজনকে এত মূল্যায়ন করেছেন যে আমার পরে তোমরা তাদের অনুসরণ করবে এরপরেও সাহাবি বলতেছেন আবদুল্লাহ আব্বাস বলছি যে আল্লাহ রাসুল বলেছেন আর তোমরা এর বিপক্ষে দাঁড় করতেছো আবু বকর আর অমর রাজিয়াল্লাহ কথা এ কারণে তিনি রাগ হয়ে তাদেরকে বলছেন যে তোমাদের এই অপরাধের কারণে আল্লাহর পক্ষ থেকে গজবের বৃষ্টি তোমাদের উপর আসবে শিলা বৃষ্টি আসবে আবু বকর রাজি আল্লাহ আনহুকে আল্লাহ রসুলামের বিপক্ষে দাঁড় করায় যদি তিনি এত কঠিন ভাবে তিনি বলেন তাহলে আমরা যারা কোনো সাহাবিরও তুল্য নয় আবু বকর অমর রাজিয়াল্লাহ তো দূরের কথা তাদের সমপর্যায়ে যখন আমরা আমরা আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম এর বিপক্ষে যখন আমরা তাদেরকে দাঁড় করি তখন কি অবস্থা আসলেই কোনো ইমাম যারা সত্যিকার ইমাম ছিলেন তারা কোনোদিন আল্লাহ বা আল্লাহ রাসুল সাল্লাহ ইসলামের কথার বিপক্ষে নিজেদের বিষয়গুলিকে কখনো প্রাধান্য দেন নাই আজকে আমরা ইমাম আবু হানিফা রাহমাহুল্লার নাম দিয়ে অনেক কিছু চালায় দেই ইমাম শাফি রাহমাহুল্লার নাম দিয়েও অনেক কিছু চালাই ইমাম মালিক রাহমাহুল্লার নাম দিও ইমাম আহমদ বিন হাম্বল রাহমাহুল্লার নাম দিও অথচ সেই ইমামগণ তারা কি বলেছেন ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ বলেন ইজা সাহাল হাদিস ফাহুয়া হাবি পৃথিবীর যেখানে যেই সময় যেই মুহূর্তেই কোন হাদিস সহি বলে বিশুদ্ধ বলে প্রমাণিত হবে যদি আমার ফতোয়ার মধ্যে নাও থাকে জেনে নাও ওটাই হলো আমার মাঝহাব ওটাই হলো আমার মত তাহলে তারা সত্যিকারই ইমাম ছিলেন এবং তারা হক জিনিস বলে গেছেন কিন্তু আজকে তা আমরা তাদের নামে বিভিন্ন রকমের তাদের নামে দিয়ে সেগুলি চাপাই দিচ্ছি কোনদিন ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ আল্লাহ রসুল সাল্লাহামের সহি হাদিস স্পষ্ট হাদিস প্রমাণিত হলে তার বিপক্ষ তিনি তার মতকে কোনোদিন দাঁড় করেননি এটাই হলো তিনটাই হলো তিনি যে সত্য ইমাম ছিলেন তার একটা প্রমাণ স্পষ্টভাবে বরং ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ বলছেন যে আমার কোনো বক্তব্য যদি আল্লাহর কোরআনের বিপরীত হয় আমার কোনো বক্তব্য কোনো ফতোয়া যদি আল্লাহ রসুল সাল্লামের হাদিসের বিপরীত হয় ফাতরুকু কাউলি আমার কথাকে ছুড়ে মারো ও খুদু কাউল আল্লাহ ও কাউলা কাউলা রসুলহি সাল্লাম আমার কথাকে ছুড়ে মারে তোমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের কথাকে গ্রহণ করো এটাই আসলে প্রকৃত ইমানদারের কাজ তো হলো এটাই কিন্তু আজকে আমরা এমন হয়ে গেছি আমাদের কারো সামনে যদি স্পষ্ট হাদিস তুলে ধরি আমরা বলি যে না আমরা এই মাঝহের মানুষ আমাদের মাঝহে এটা রয়েছে আমরা এই হাদিস মানতে পারবো না কথায় এই মান ইমাম শাফি রাহেমহল্লা তিনি একইভাবে বলছেন যে আমার কোনো কথা যদি আল্লাহ রসুল সাল্লাহামের হাদিসের বিপরীত জেনে রাখো সেই মুহূর্তেই আমার কথাকে ছুড়ে মারো আল্লাহ রসুল সাল্লাহামের কথাকে গ্রহণ করো ইমাম মালিক রাহমহল্লা তিনি বলছেন কুল্লুম ইউরাজ্জু ইল্লা সাহেব হাজাল কাবার পৃথিবীতে আল্লাহ রসুল সাল্লাম ব্যতীত যত মানুষ রয়েছে তার কথাগুলি সব গ্রহণযোগ্য নয় হয় কিছু গ্রহণযোগ্য রয়েছে কিছু বর্জনীয় রয়েছে শুধু একজনেই পৃথিবীতে মানুষ যার সব কথাই হলো গ্রহণযোগ্য কোনোটা ছেড়ে দেওয়ার সুযোগ তিনি হলেন রাসুল সাল্লাহ আহমদ বিন হাম্মুল রহমহল্লা একইভাবে বলছেন তিনি বলছেন যে তোমরা আমার অন্ধ অনুসরণ করো না ইমাম আউজাইর অন্ধ অনুসরণ অনুসরণ করো না ইমাম মালিক শাফি আবু হানিফা ইত্যাদি কারো অন্ধ অনুসরণ করো না বরং খুজু মিন হাইসু আখাদু তোমরা সেখান থেকে গ্রহণ করো তারা যেখান থেকে গ্রহণ করেছে অর্থাৎ যারা কোরআন হাদিস থেকে গ্রহণ করেছেন তোমরাও কোরআন হাদিস থেকে গ্রহণ করো অন্ধ অনুসরণ কেউ না প্রিয় বন্ধুরা আজকে দেখুন আমরা এতই নিচে চলে এসেছি যে আল্লাহ সুবাহ তার নির্দেশ যদি আমাদের সামনে তুলে ধরা হয় আমরা বলি যে আমাদের এই নেতার নির্দেশ হলো এই আল্লাহ রসুল সাল্লাহ আলী হোসাল্লাম এর স্পষ্ট বিশুদ্ধ পরিষ্কার সহি হাদিস যদি আমাদের সামনে তুলে ধরা হয় আমরা বলি যে আমাদের তরিকার নিয়ম হলো এই কথায় আমাদের এই ইমান তাহলে আমরা কি আল্লাহ এবং তার রসুলের বিধানের বাদ দিয়ে বা ইসলামের বিধান বাদ দিয়ে বাকিগুলিকে আমরা রব হিসাবে গ্রহণ করলাম না কোনো সন্দেহ নেই এটা একদিক দিয়ে শের একদিক দিয়ে আমাদের ইমান ইসলাম বাতিল হওয়ার বিষয় বরং আল্লাহ রসুল সাল্লাহ আলী হোসাল্লাম এর বিধান যদি আমরা মেনে না নিতে পারি সে ব্যক্তির ইমানই টিকে থাকবে না আল্লাহ রাবুল্লাহ আলমিন কত কঠিন ভাবে বলেছেন সোরা নেশার পঁয়ষট্টি নম্বর আয়তে আল্লাহ রবুল্লাহ আলমিন বলেন ফালা আল্লাহ রাবুল আলমিন বলছেন ফালা ও রাব্বিকা তোমার রবের কসম করে আমি বলছি কে কসম করছেন স্বয়ং আল্লাহ সুবাহ কসম করছেন আল্লাহ বলছেন মোহাম্মদ সাল্লা সাল্লামকে যে তোমার রবের কসম করে আমি বলছি মানে নিজে নিজের কসম করে বলতেছেন কি কসম লাইমিনুন তারা ইমানদার নয় সহজেই শুধু বলেন নাই যে তারা ইমানদার নয় বরং বলছেন তোমার রবের কসম করে বলছি তারা ইমানদার নয় কারা কাফিমা সাজারা যতক্ষণ না তারা তাদের মাঝে যে দ্বন্দ্ব রয়েছে এই দ্বন্দ্বের সমাধান তোমার মাধ্যমে মেনে না নেবে আল্লাহ রাসুল সাল্লামের মাধ্যমে আমাদের মাঝে যে দ্বন্দ্ব এর সমাধান দ্বন্দ্ব বলতে কি আমাদের ভাই ভাইয়ের জমির দ্বন্দ্ব ইত্যাদি হ্যাঁ সেগুলিও হইতে পারে ভাই ভাইয়ের জমি যদি একজন বেশি দাবি করে আরেকজন কম দাবি করে আমরা বলবো যে আল্লাহ রাসুল সাল্লাম মিরাসের সিদ্ধান্ত এই দিয়েছে এই দিয়েছেন তাহলে সেইটা অনুযায়ী ওখানে ফয়সালা নিতে হবে ঠিক তেমনই ভাবে ইসলামের যে কোনো আবাদতের বিষয় নামাজের বিষয় কেউ বলি এভাবে নামাজ পড়তে বলি এভাবে পড়তে হবে কেউ বলি জাকাত এভাবে দিতে হবে কেউ বলি এভাবে দিতে হবে এ দ্বন্দ্বের সমাধান কোনো অলিয়া আউলিয়া দিয়ে নয় কোনো গাউস কুতুব উস কুতুব দিয়ে নয় কোনো ইমাম দার্শনিক দিয়ে নয় কোনো নেতা নেত্রী দিয়ে নয় এই সমাধান নিতে হবে যদি আমরা ইমানদার হতে চাই সেটা হলো আল্লাহ রসুল সাল্লাহ আলী হোসাল্লামের মাধ্যমে প্রিয় দর্শক বৃন্দু আমরা এ পর্যায়ে সংক্ষিপ্ত একটু বিরতি নিতে যাচ্ছি বিরতির পর আবার আমরা আমাদের এই মূল্যবান আলোচনা নিয়ে ফিরে আসব আশা করি আপনারা ধৈর্য সহকারে অপেক্ষা করবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাত প্রিয় দর্শক বৃন্দু একটি আয়াতের আলোচনা শুনছিলাম যে আয়াতে আল্লাহ রবুল্লা আলমিন খুব শক্ত ভাষায় কঠিনভাবে তিনি ঘোষণা দিয়ে দিয়েছেন যে ইসলামের বিধানগুলি আমাদের মাঝে আমাদের অজানার কারণে বা কম জানার কারণে বা বুঝ কম হওয়ার কারণে হতে পারে দ্বন্দ্ব হবে না এমন নয় আমি একটা জিনিস হয়তো জেনেছি আরেকজন আরেকটা জানেন না আরেকজন আরেকটা জানেন আমি সেটা জানি না কারণ আল্লাহ রসুল সাল্লাম তিনি ইসলামের বিষয়গুলিকে যেমন সব জানতেন অন্য কোনো দ্বিতীয় মানুষ ইসলামের বিষয়গুলিকে সব জানেন না স্বয়ং আল্লাহ রসুল সাল্লাহ আলী হোসাল্লামের সাথে যেই সাহাবাই কেরামগণ সকাল সন্ধ্যা উঠেছেন বসেছেন গোটা জীবন শুরু থেকে শেষ পর্যন্ত সাথে রয়েছিলেন তারাও দেখা যায় যে অনেক বিষয় তাদেরও ছুটে গেছে সহি হাদিসে এসেছে অমার রদি আল্লাহ আনহুর কথা অমর রদিয়াল্লা একদিন তিনি বাড়িতে রয়েছেন তার বাসায় রয়েছেন একজন সাহাবি আসলেন সাহাবি হলেন আবু মুসা আশারি রদিয়াল্লাহ আল্লাহ আনহু তিনি আসেই বাড়ির বাইরে থেকে তিনি অনুমতি চাইলেন অনুমতি চাওয়ার নিয়ম হলো সালাম দিয়ে অনুমতি চাওয়ার নিয়ম তিনি বাইরে থেকে সালাম দিলেন অমর আল্লাহু কোনো জবাব দিলেন না দ্বিতীয়বার সালাম দিলেন কোনো জবাব দিলেন না তৃতীয়বার সালাম দিলেন আমার অমর রাজিয়াল্লাহু কোনো জবাব দিলেন না জবাব তিনি রাগবশত দেননি বা ইচ্ছা করে দেননি তা নয় বরং অন্য এক বর্ণনায় এসেছে তিনি সেই মুহূর্তে খুব একটু ব্যস্ত ছিলেন এজন্য দিতে পারেন নাই আবু মুসা আশাহারি রাজি আল্লাহু তিনি চলে আসলেন তিনবার সালাম দেওয়ার পর আর কিছু বললেন না চলে আসলেন যখন এই চলে আসছেন আমার রাজি আল্লাহু বের হয়ে গেলেন ঘর থেকে আবার বের হয়ে ডাকছেন যে কি ব্যাপার তুমি কোথায় যাচ্ছ বা আমি চলে যাচ্ছি কেন চলে যাচ্ছ যে আমি আল্লাহ রসুল সাল্লাহ বলছেন যে তোমাদের কেউ যখন কারো কাছে অনুমতি চাইবে ফাল ইউসাল্লিম আলাইহি সালাসা তিনবার পর্যন্ত তারপর সালাম দাও তাকে সালাম দাও যদি সে জবাব না দেয় ফালিয়ার জে ফালিয়ার জে তাহলে সে যেন ফিরে চলে আসে অনুমতি যদি তিনবার সালাম দেওয়ার পরেও না পায় তাহলে সে যেন ফিরে চলে আসে এটা হলো ইসলামের নিয়ম আল্লাহ রসুল সাল্লাম বলেছেন তা আমি আপনাকে তিনবার সালাম দিলাম কোনো জবাব পাইনি অনুমতি পাইনি আমি ফিরে চলে যাচ্ছি আমার রাজি আল্লাহ রেগে গেলেন তুমি আল্লাহ রসুল সাল্লামের নাম দিয়ে বলতেছো মানে আমার রাজি আল্লাহর এই হাদিস জানা ছিল না তিনি বললেন তুমি আল্লাহ রসুল সাল্লাহামের নাম বলছো মানে আল্লাহ রসুলাম এটা বলেছেন কথাই বলেছেন উনি বললেন যে হ্যাঁ বলেছেন আল্লাহ রসুল্লাম খুব শক্ত করে বললেন তুমি প্রমাণ উপস্থিত করো নাহলে তোমার জন্য কঠিন ব্যবস্থা নিব আমি ওমর রাজি আল্লাহর আগে মানুষ আবু মুসা আশারি রাজি আল্লাহ খুব বিপদে পড়ে গেলেন যে কি ব্যাপার আর তিনি নিজের থেকে এটা বানায় বলেন নাই তিনি আল্লাহ হুসলাম থেকে সরাসরি শুনেছেন সেই হিসাবে বলছেন কিন্তু উপায় তো নাই এখন প্রমাণ উপস্থিত করতেই হবে না হলে শাস্তি আছে বললেন যে ঠিক আছে আমাকে একটু সুযোগ দেন আমি প্রমাণ নিয়ে আসতেছি বললেন যাও তাড়াতাড়ি প্রমাণ নিয়ে আসো বাইরে গেলেন গিয়ে দেখছেন বেশ কিছু সংখ্যক সাহাবি তারা বসে আছেন একখানে তাদের কাছে গিয়ে বললেন আমি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের কাছ থেকে শুনেছি তিনি বলেছেন কেউ যদি অনুমতি যদি নিতে হয় তাহলে তিনবার সালাম দিবে যদি জবাব না পায় তাহলে সে যেন ফিরে চলে আসে তোমাদের মাঝে কি কেউ শুনেছ এটা ছোট্ট সাহাবি আবু সাইদ খুদির হু তিনি বললেন যে হ্যাঁ আমিও শুনেছি তুমি শুনেছ তাহলে চল সাথে চলো আমিরুল মিন অমর রাজিয়াল্লাহর কাছে এই প্রমাণ দিতে হবে নিয়ে আসলেন নিয়ে আসে প্রমাণ দিলেন কি প্রমাণ হলো প্রমাণ যখনই দিলেন তখন তিনি গ্রহণ করে নিলেন অনেকগুলি বিষয় এই হাদিস থেকে প্রমাণিত হচ্ছে হাদিস অনেকগুলি প্রমাণ হচ্ছে কি এক নম্বর হলো অমর রাজিয়াল্লাহু মক্কার প্রথম যুগ থেকেই সেই সময় থেকে আল্লাহ রসুল সাল্লাহামের জীবনের শেষ পর্যন্ত তিনি তার সাথে ছিলেন মক্কায় মদিনায় সব জায়গায় এরপরও আল্লাহ রসুল সাল্লাহামের এই হাদিস তার কাছে ছুটে গেছে তিনি জানতে পারেননি এটা তাহলে ওমার রাজু মতো আবু রাজিয়াল্লাহর বিষয়ে এরকম কয়েকটা প্রমাণ রয়েছে যে তিনিও সবগুলি জানতেন না কিছু কিছু ছুটে গেছে তাহলে এই যদি অবস্থা হয়ে থাকে সাহাবিদের ব্যাপারে তাহলে আজকে আমরা হয়ে সব ইসলামের জেনে ফেলবো এটা তো কখনো হতে পারে না তাই জানা কারো কম বেশি থাকতেই পারে এটাই হলো স্বাভাবিক তো যখনই কম বেশি থাকবে তখনই একটা ভিন্নতা মত এসে যেতে পারে আমার একটা জিনিস জানা নাই ওটা আমি তখন অন্য মত পোষণ করছি আপনার জানা রয়েছে আপনি সঠিক মত পোষণ করছেন এখানে ইমানের দাবি কি ইমানের দাবি হলো অমর রাজি আল্লাহু যখন সঠিক প্রমাণ অনুযায়ী পেয়ে গেলেন তিনি মাথা পেতে মেনে নিলেন যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের এই কথা হলে আমার আর কোনো বলার এখানে সুযোগ নেই মেনে নিলেন তাহলে হাদিস থেকে দ্বিতীয় বিষয় আমরা জানছি প্রথম বিষয়ে জানলাম যে সবাই সব বিষয়ে জানবে এমন নয় কম বেশি হয় স্বাভাবিক জানার ক্ষেত্রেও কম বেশি হবে আবার বুজার ক্ষেত্রেও কম বেশি হওয়া স্বাভাবিক দ্বিতীয় বিষয় হাদিস থেকে আমরা জানছি যে অমর রাজি আল্লাহ কত কঠোর ছিলেন যে আল্লাহ রসুলামের নাম দিয়েই কেউ বলে দিলে তাকে ছেড়ে দিতেন না প্রমাণ করে ছাড়তেন এটা যদি সাহাবিদের ব্যাপারে অবস্থান হয় উমর রাজি আল্লাহ আনহুর তাহলে আজকে আল্লাহ রসুলামের নাম দিয়ে কত রকমের মিথ্যা হাদিস তৈরি করা হয়েছে তাহলে আমাদেরকে আরো কত সচেতন হওয়া দরকার এই বিষয়ে কত সচেতন হওয়া দরকার এই বিষয়টাও আমরা এই হাদিস থেকে পাচ্ছি এবং আল্লাহ রাসুল সাল্লাম থেকে প্রমাণিত যদি বিশুদ্ধ সূত্রে সঠিক সাক্ষী সহ যদি প্রমাণিত হয়ে যায় তাহলে আর নিজের কোনো গরামি করার নিজের কোনো ভিন্ন মতের উপর থাকার আর কোনো সুযোগ নেই সাথে সাথে আমাকে সেটি মেনে নিতে হবে আমার পক্ষে হলেও আমার বিপক্ষে হলেও আমার ইমাম সাহেব বললেও না বললেও এটাই হলো ইমানের পরিচয় প্রিয় বন্ধুরা আল্লাহ রসুল সাল্লাহ সিদ্ধান্তকে মেনে নেওয়ার জন্য আল্লাহ রবুল্লা আলমিন এইভাবে বলছেন আল্লাহ রবুল্লা আলমিন রসুল সাল্লাহ সাল্লামকে বলছেন যে বলে দাও কি বলে দাও ফালা তারা কখনো ইমানদার হতে পারে না যতক্ষণ না তাদের মাঝে যে দ্বন্দ্বের বিষয়গুলি রয়েছে সেই দ্বন্দ্বের বিষয়গুলিতে তোমার মাধ্যমে সমাধান যতক্ষণ তারা না নেয় ততক্ষণ মমিন হতে পারে না মমিনে হওয়ার সুযোগ নাই যদি আমি এই সিদ্ধান্ত মেনে না নেই তাহলে যে বিষয়টি আমরা শুনছিলাম আবদুল্লাহ আব্বাস রাজি কি এত সহজেই বলেছেন যে আমি বলতেছি আল্লাহ রাসুল সাল্লাম বলেছেন আর তোমরা বলছো আবু বকর আর অমার তোমাদের উপর আকাশ থেকে শিলাবৃষ্টি বর্ষণ হবে কেন বললেন এত কারণ যে ব্যক্তি আল্লাহ রসুলাম এর কথাকে উপেক্ষা করে অন্য কারো কথাকে দাঁড় করবে তার ইমানেই টিকে থাকবে না তার ইমানেই টিকে থাকবে না সেটা যদি আবু বকর রাজিয়াল্লাহুর কথা বলি আর ওমর রাজিয়াল্লাহুর কথা বলি তাহলে সেই তাদের কথার অবস্থা যদি এই হয় তাহলে আজকে অমুক ইমাম সাহেব তমুক ইমাম সাহেব অমুক হজুর অমুক মহাদ্দেশ অমুক মুফাসের দোহাই যদি দিয়ে থাকি তাহলে কোন পর্যায়ে আমরা পৌঁছে গেছি প্রিয় বন্ধু তাই আসুন একজন মমিন মুসলিম তার কর্তব্য হলো সে আল্লাহ এবং তার রাসুল সাল্লাহ আলি সাল্লামের কথা শুনলেই যদি সঠিকভাবে প্রমাণিত হয় ভিন্ন কোনো চিন্তা করার তার সুযোগ নেই সেটিকে মেনে নিতেই হবে সে বাস্তবে পালন করতে পারবে না পারবে সেটা তার সামর্থ্যের বিষয় যদি সামর্থ্য হয় আলহামদুলিল্লাহ পালন করার চেষ্টা করবে কিন্তু বিরোধিতা করার কোনো সুযোগ নেই যদি বিরোধিতা করতে যায় তার কাছে তার বিপরীতে কোনো সঠিক প্রমাণ না থাকে তাহলে তার ইমানেই থাকা কঠিন আল্লাহ রাবুল আলমিন এতে কত সুন্দরভাবে বলছেন আল্লাহ রাবুল আলম প্রথমে বলছেন তোমার রবের কসম করে বলছি তারা মমিন নয় যতক্ষণ না তারা তোমার তাদের মাঝে দ্বন্দ্বের বিষয়ে তোমার সমাধানকে মেনে নেয় এটা হলো এক দ্বিতীয় হলো সমাধান মেনে নেওয়া হয়েছে উপস্থিত আমরা যখন অনেকজন বসি তখন যেন একটা চক্ষু লজ্জার কারণেও আমরা ওই সময় মেনে নিয়ে থাকি কিন্তু সরে গেলে আবার বলি যে না ওই সময় মানতে মানতে হয়েছিল তাই মেনেছি এখন আর মানি না কিন্তু আল্লাহ রাবুল আলমিন কি বলছেন এমন ভাবে মেনে নিয়েছে তাদের হৃদয়ে কোন রকমের সংকোচ কোন দ্বিধাবোধ থাকবে না একেবারে অন্তর থেকে সেটাকে মেনে নিতে হবে হারাজা তাদের অন্তরে এই বিষয়ে কোন রকমের দ্বিধা সংকোচ পাবে না একদম মাথা পেতে সেটাকে মেনে নিবে আত্মসমর্পণ করে নিবে হানসেন সেটাকে যে বিপরীত কোনো সুযোগ নেই কোনো বলার সুযোগ নেই কোনো আপত্তি করার সুযোগ নেই কোনো কিছু প্রশ্ন তোলার সুযোগ নেই আল্লাহ রাসুল সাল্লাম থেকে শুধু এতটুকু প্রশ্ন করার সুযোগ যে এটি সহিভাবে বিশুদ্ধভাবে প্রমাণিত হয়েছে কি না এতটুকু শুধু প্রশ্নের সুযোগ রয়েছে যখন এই প্রমাণিত হবে হ্যাঁ বিশুদ্ধভাবে প্রমাণিত হয়েছে আর কোনো দ্বিতীয় প্রশ্ন করার সুযোগ নেই যদি আমি নিজেকে ইমানদার হিসাবে দাবি করতে চাই যদি আমি নিজেকে ইমানদার হিসাবে ঠিক রাখতে চাই প্রিয় বন্ধুরা এজন্য এই লেখক রহমহল্লা একটি গুরুত্বপূর্ণ তিনি অধ্যায় বেঁধেছেন সেটি হচ্ছে আল্লাহ রাবুল্লাহ আলমিন যেগুলি বিধান দিয়েছেন সেই বিধানের বিপরীত কোনো যদি আলেম ওলামা কোনো নেতা নেত্রী যদি বিধান দিয়ে থাকে আর সেই বিধানকে যদি আমরা গ্রহণ করি তাহলে যেন আমরা আল্লাহকে বাদ দিয়ে তাদেরকে রব হিসাবে গ্রহণ করে নিলাম আর আল্লাহকে বাদ দিয়ে তাদেরকে রব হিসাবে যখন গ্রহণ করব তখন আমার ইমান আর কোথায় আমার দুনিয়াও শেষ আখেরাতেও শেষ লেখক রাহেমহল্লা এরপরে তিনি আরো এখানে কিছু আসার নিয়ে এসেছেন যেমন ইমাম আহমদ বিন হাম্বল রাহমাহুল্লাহ তিনি একটি সুন্দর কথা বলেছেন বলেছেন ইমাম আহমদ বিন হাম্বল রাহমাহুল্লাহ বলছেন আজিব চলি কাউমিন আরাফু আল ইসনাদ ওয়াসিহাতাহু ইয়াদহাবুনা ইলা রাই সুফিয়ান ওয়াল্লাহু তাআলা ইয়াকুলু ইমাম আহমদ বিন হাম্বল রাহমাহুল্লাহ বলছেন প্রসিদ্ধ একজন ইমাম ও মুহাদ্দিস তিনি বলছেন ওই কাউম ওই জাতির ব্যাপারে আমার আশ্চর্য হচ্ছে আশ্চর্য মনে হয় যারা জানছে যে এই হাদিসটি সহি হিসাবে প্রমাণিত আরাফু আল ইসনাদু জানছে যে এই হাদিসটি সহি সূত্রে বিশুদ্ধ সূত্রে প্রমাণিত হয়েছে এরপরেও ইয়াধাবুনা ইলা রায় সুফিয়ান সেই সময় ইমাম সুফিয়ান সাউরির অনুসারী বেশি বেশি ছিল তার দিকে মানুষেরা তার দোহাই বেশি দিত তাই তিনি সেই সময়ের কথা বলছেন যে কেউ জানছে তার কাছে হাদিসটি বিশুদ্ধ হিসাবে প্রমাণিত এরপরও হাদিসের বিভা বলতেছে যে আমি সুফিয়ান সাউরি যা বলেছেন তাই মানবো অথচ ওকাল আল্লাহ তালা আল্লাহ তালা বলেন আল্লাহ বলছেন যারা আল্লাহ রসুল সাল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামের নিয়মের বিধানের বিপরীত পথে চলতে চায় তারা যেন হুশিয়ার হয়ে যায় সতর্ক হয়ে যায় সাবধান হয়ে যায় কিসের আংতুসি বাহুম ফেতনাতুন তাদেরকে ফেতনায় গ্রাস করবে আংতুসি বাহুম ফেতনাতুন তাদেরকে ফেতনায় গ্রাস করবে আউ বাহুম আদাব অথবা তাদের কঠিন যন্ত্রণাদায়ক আজাব তাদেরকে পেয়ে যাবে এটা আল্লাহ রবুল্লা আলমিন সুরানুর তেষট্টি নম্বর আয়াতে আল্লাহ রবুল্লা আলমিন বলছেন মানুষের সতর্ক হওয়া উচিত তারা আল্লাহ রাসুল সাল্লামের বিষয়টি স্পষ্ট প্রমাণ হওয়ার পরেও মুখ ঘুরিয়ে অন্যদিকে কিভাবে যেতে চায় অন্যের দোহাই দিয়ে সে কিভাবে চলতে চায় আলেম আলামাদেরকে সম্মান এর অর্থ হলো এই তারা যেই মর্যাদার অধিকারী তাদেরকে আমরা সেই মর্যাদা দিব কিন্তু এর অর্থ এই নয় যে আল্লাহ এবং তার রাসুলের উপরে তাদেরকে প্রাধান্য দিব তা কখনো হতে পারে না বরং আল্লাহ রাবুল আলমিন বলেন হে ইমানদারেরা তোমরা আল্লাহ এবং তার রাসুলের উপরে কাউকে প্রাধান্য দিও না এ অধ্যায় থেকে আমরা এটা স্পষ্ট হলাম যে আলেম ওলামাদেরকে অবশ্যই আমরা শ্রদ্ধা করব মূল্যায়ন করব কিন্তু কখনো আল্লাহ এবং তার রাসুলের বিধানকে উপেক্ষা করে নয় আল্লাহ এবং তার রাসুলের বিধানের উপরে যদি আমাকে স্থান দেই তখন আমরা আমাদের ইমানকেও হারিয়ে ফেলবো আমরা সেরকেও লিপ্ত হয়ে যাব তাই তাদেরকে আমরা অনুসরণ করব একটা মাপকাঠির আলোকে সেই মাপকাঠি হলো যেন আল্লাহর বিধান এবং আল্লাহ রাসুল সাল্লাহামের অনুসরণের বাইরে যেন না যায় সেই আলোকেই যদি হয়ে থাকে আহলান ও সাহলান তাদের সাথে আমাদের সম্মান শ্রদ্ধা তাদের অনুসরণ রয়েছে আর যদি সেই বিধানের বাইরে চলে যায় তাহলে ইমাম আবু হানিফা রাহমহল্লা যেমন বলছেন যে আমার কথাকে প্রয়োজন হলেও তোমরা ছুড়ে মারো গ্রহণ করো আল্লাহর কোরআন এবং আল্লাহ রসুল সাল্লাহ হাদিসকে প্রিয় বন্ধুরা আজকের দর্শ আমরা এখানে শেষ করতে যাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত